আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দেওয়া হল আমার নিয়ামত তোমাদের উপরে সম্পন্ন করা হল ইসলামকেই একমাত্র তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দেওয়া হল দুঃখজনক হলেও সত্য মানুষ হয়ে পশুর পূজা করে মানুষ হয়ে মানবতা বিবর্জিত কাজ করে যারা তাহিদ থেকে বিচ্যুত যারা ইসলাম থেকে বিচ্যুত তারা পশুরও অধম আল্লাহ পাক বলছেন উলা ইকা আন আম বালহুম আদাল উলা ইকাহুমুল ফেলুন ইসলামে পশু পূজার কোনো ব্যবস্থা নাই ইসলামে মূর্তি পূজার কোনো ব্যবস্থা নাই গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা বিল জীবজীবাণু কীটকীটাণু নিহারিকা পুঞ্জ আলো বাতাস সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া আমরা আজকে ঈদের সালাতে সুন্নতি কেরাত করলাম ঈদের সালাতের ঈদের যে বিধানগুলি রয়েছে আজকে তথাকথিত এক শ্রেণীর মুসলিমদের কাছে ভুলণ্ঠিত সকালবেলা থেকেই শুরু হয়ে যায় ঈদের দিনে বেদাত এবং সেরেক এবং কুপুরি কালাম দিয়ে তাদের ঈদের যাত্রা ঈদের কার্যক্রম শুরু হয় সেরেক এবং বেদাত দিয়ে এবং কুহুরি কালাম দিয়ে ইসলাম বোঝে না বোঝার চেষ্টাও করে না সুন্নতি কেরাতের মধ্যে আমরা দ্বিতীয় রাকাতে সুরাতুল গাশিয়া পড়লাম আল্লাহ পাক সেখানে বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত তোমরা কি দেখো না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আজকে এই কুরবানির দিনে লক্ষ লক্ষ উট জবাই হবে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হবে লক্ষ লক্ষ পশু পাখি জবাই হয়ে যাবে এটা মানুষের কল্যাণের জন্য মানুষ সেটা খোরাক হিসাবে খাবে কিন্তু গরুর পূজা যে করে সে জানে না গরুর গোস্ত কত সুস্বাদু ভারতবর্ষের একজন বসিয়ান নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা গরুর পূজা কেন করো বলে গরু হলো আমার মায়ের চেয়ে দামি মা দুধ পান করিয়েছে দুই বছর গরু দুধ পান করায় সারা জীবন গরু আমার মায়ের চেয়েও মূল্যবান ইন্দালিল্লাহে ওয়াইন্না ইলাইহে গরুর পূজা যারা করে তারা গরু রক্ষার জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না আল্লাহ বলেন ওয়াল বুদনা না হালাকুম মিশা শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ফাজকুর ইসমাল্লাহ সওয়াব ফাজকুর ইসমাল্লাহ আলাইহি ফাজকুর ইসমাল্লাহ আলাইহি সওয়াব فإذا وجبت جنوبها فكلوا منها واتعموا القانع والمعتر كذلك سخرناها লাকুম لعلكم تشكرون আল্লাহ পাক বলেন হে আমার বান্দাগণ উটটা হলো তোমাদের জন্য একটা আশ্চর্য নিদর্শন তোমরা একটু খেয়াল করে দেখো এটা আল্লাহর নিদর্শন হলো উট উটটা মরুর যান বলা হয় উট নিয়ে গবেষণা করেছে প্রাণী বিজ্ঞানীগণ উটের হাকিকত আজও পর্যন্ত পুরাপুরি জাহের করতে পারে নাই মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত এই মরুজান মাসের পর মাস চলে উঠ আল্লাহাক বলেন লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে উটকে উটের উপরে আল্লাহর নাম তোমরা পড়ো লক্ষ লক্ষ উট লাইন ধরে দাঁড়িয়ে থাকবে কোন রশি দিয়ে বাধা নাই কোনোভাবে আটকাবার চেষ্টা করা হয়নি একদম খোলা উট লাইন ধরে দাঁড়ায় আছে আল্লাহর হুকুম তাদের উপরে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে চাকু মারা হচ্ছে তার অল্পমের মধ্যে হাজার হাজার উঠ জবাই হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন ফাইজা ওয়াজাবাদ জনুবহা যখন সেই উঠ পড়ে গেল যখন জবাই শেষ হয়ে গেল সেখান থেকে নিজেরাও খাও আর যারা চায় তাদেরকেও দিও আর যারা চায় না তাদেরকেও দিও কিছু লোক আছে মানুষের কাছে হাত বিছায় চায় থাকে আর কিছু লোক আছে চায় না ওই না চাওয়া লোককেও দাও ফাকুলু মিনহা ওয়াতিমুল কামিয়া ওয়াল মুতাররা আল্লাহ পাক বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন এইভাবে পশুদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি পশু আমাদের অধীনস্থ লক্ষ লক্ষ গরু আজকে জবাই হবে লক্ষ লক্ষ ছাগল বকরি জবাই হবে পশুর পূজা করার জন্য আমরা পৃথিবীতে আসিনি পশু হলো আমাদের খোরাক আমরা সেটা জবাই করে সেটা খাবো আল্লাহর নামের উপরে সেটা জবাই করা হবে এত লক্ষ গরু জমাই হলো এত লক্ষ উট জমাই হল উটদের পক্ষ থেকে কোনো স্লোগান নাই গরুর পক্ষ থেকে কোনো স্লোগান নাই তাম পৃথিবীর সমস্ত গরু আর উট যদি একত্রিত হয়ে তারা যদি স্লোগান তুলে বলে মানুষ আমাদেরকে জবাই করতে আসবে এদেরকে মেরে পিটে একদম শেষ করে ফেলবো যে পিষে একদম রক্তাক্ত করে দেব পারবে মানুষ সমস্ত উট আর গরু যদি সবাই একসঙ্গে খেপে গিয়ে মানুষের বিরুদ্ধে সংগ্রাম করে তাহলে কি মানুষ পারবে না আল্লাহ পাক বলছেন শোনো এটাকে তোমার আনুগত্য করে দিয়েছে সে অকপটের জীবন বিসর্জন দিচ্ছে তোমার কল্যাণের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক এই পশু পাখি সৃষ্টি করেছেন দুঃখজনক হল সত্য আজকে যেমন ব্রাহ্মণ্যবাদীরা মানুষের চেয়ে গরুর মর্যাদা তাদের কাছে বেশি ঠিক এক শ্রেণীর মুসলিম আছেন যারা বাড়িতে একুরিয়ামে মাছ পোষেন যারা বাড়িতে শখের জ্বালায় পাখি পোষেন যারা বাড়িতে এইভাবে শখের জ্বালায় বিভিন্ন ধরনের পশু এগুলি পুষে থাকেন যেই দেশে মানুষের খাবার নাই যে দেশে আদম সন্তানের খাবারের বন্দোবস্ত নাই সে দেশে আপনাকে পশুপাল থেকে বলেছে সে দেশে চিড়িয়াখানার প্রত্যেক মুসলিম দেশ আর মুসলিম দেশ চিড়িয়াখানায় যে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে শুধুমাত্র মানুষের সৌন্দর্য বা নয়ন জুড়াবার জন্য বিনোদনের জন্য অথচ কত আদম সন্তান Somalia Eritrea Chechnya Bosnia Kashmir Afghanistan তারপরে ইরাক ইরান বিভিন্ন দেশে অসংখ্য বাণী আদম তাদের মানবতা ভুলঙ্কিত হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম সম্মানিত মুসলিয়ানে কেরাম আজকের এই কুরবানির দিনের সমস্ত এবাদত বন্দেগী যা আছে সমস্ত এবাদত বন্দেগী আমাদের পিতা ইব্রাহিম আলী হিসালামের রেখে যাওয়া আদর্শ আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নি আব্বাহ ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে কুরবানি করেছিলেন ইব্রাহিম সাল্লাম আদর্শ রক্ষার্থে পিতামাতাকে ছেড়ে হিজরত করেছিলেন ইব্রাহিম আলাইহি সালাম একজন ক্ষণজন্মা মহাপুরুষ লৌহ মানব আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের কালেদিয়ায় ইরাকের কালেদিয়া শহরে এক পত্তলিকের ঘরে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীকে আদর্শ রেখে গেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না ইব্রাহিম কানাত উম্মাতান কানেতান লিল্লাহ আল্লাহ পাক আরো বলেন অমাইয়ার গাবু আমিল্লাতা ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা আল্লাহ পাক আরো বলেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সাল্লামকে ওয়াইদিবিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি সম্মানিত দিনী ভাই আজকে আমরা যেখানে আজকে ঈদের আনন্দ উপভোগ করছি ঈদের আনন্দে খুশিতে আমরা আত্মহারা এই মুহূর্তে তাম পৃথিবীর লক্ষ লক্ষ নারী পুরুষ লক্ষ লক্ষ আদম সন্তান আজকে মানবেতর জীবন যাপন করছে কারো খাবারের ব্যবস্থা নাই কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া কেউ বা চলন্ত যুদ্ধের মুখামুখি জীবনের নিরাপত্তা জানমালের কোন নিরাপত্তা তাদের নাই আর কেউ বা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করছে আজকের এই খুশির দিনে আল্লাহ পাক তাদের উপরে রহম করুন আল্লাহ আইজাল ইসলাম অল মুসলিম ওয়াদিল্লা শিরকা অল মুশরিকিন ওয়াদাম্মির আদা আকা আদা আদিন ওয়াহমে হাউদাত ইসলাম অল মুসলিম আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত ভাতৃমণ্ডলী কাশ্মীরে যুদ্ধ শুরু হয়েছে আপনারা খুব ভালো করেই জানছেন সাড়ে আটশো বছর যাবৎ এই ভারতবর্ষ শাসন করেছে মুসলিমেরা কোনোদিনও কোনো অমুসলিমদের উপরে সহিষ্ণু এই সংগ্রাম বা এই অসৌজন্যমূলক আচরণ তারা কোনো সময় করে নেই কিন্তু দুঃখজনক হল সত্য এই হিংসুটে ব্রাহ্মণ্যবাদীরা এরা মুসলিমদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত হয়েছে এই অবস্থায় আমাদের করণীয় কি আমরা আমাদের ইসলাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে ইসলাম প্রতিবাদের ভাষাটাও শিখিয়েছে ইসলাম অন্যায় প্রতিবাদ কিভাবে করতে হবে তাও শিখিয়েছে ইদফা হি আহসান গত দুই দিন আগে আরাফার ময়দানে খোদবা দিলেন শেখ মোহাম্মদ বিন হাসান আল শেখ তিনি তার ভাষণের মধ্যে বললেন ইসলাম শান্তি সমৃদ্ধি এবং ইসলাম ভালোবাসার ধর্মের নাম ইসলাম দয়ামায়ার নাম আল্লাহ রাব্বুল আলমিন দয়ালু আল্লাহ রাব্বুল আলমিন নিজে দয়া নিজের কাছে লিখে রেখেছেন আল্লাহ পাক বলছেন সাবাকাত রহমাতি আলা গজাবি আমার গজবের উপরে আমার রহমতকে আমার রহমত গজবের উপরে অতিক্রম করেছে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক সেটা লিখে রেখেছেন আল্লাহ পাক নবী পাঠালেন দয়ার নবী আল্লাহ পাক যত আলেমোলামা পাঠিয়েছেন তাদের মধ্যেও দয়া ইসলামের ভিতরে দয়া ইসলামের প্রত্যেকটা কার্যক্রমের ভিতরে দয়া এবং মায়া সুশৃঙ্খল পরিবেশে সব কিছু শিক্ষা দিয়েছে বলছিলাম কাশ্মীর প্রসঙ্গ এক শ্রেণীর অতি আবেগী উৎসাহী লোকেরা নারী পুরুষকে বাচ্চা শিশুকে রাস্তায় নামাবার পক্ষে জিনে নারী নারীদেরকে যুদ্ধের ময়দানে রাস্তায় ইসলামের ইতিহাসে সেখানে সেবা শুশ্রূষার জন্য নামাবার বিধান দেওয়া হয়েছে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য নারীদেরকে এই অনুমতি দেওয়া হয়নি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ নবী নারীদের জন্য কি যুদ্ধ আছে বলে হ্যাঁ যুদ্ধ তো আছে তাতে মারামারি নাই সেই যুদ্ধের নাম কি সেই যুদ্ধের নাম হলো হজের সফর অনুরূপভাবে অসহায় নারীদের উলঙ্গ চিত্র অসহায় পুরুষের বিভৎস চিত্র নির্যাতনের সেই সমস্ত বিভৎস চিত্র এগুলি ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে ভাইরাল করে দিয়ে মুসলমানদেরকে অপমান করবার সামিল তাই তো ওলামায় কেরামগণ বলেছেন যে একজন অমুসলিম সোলজার একজন মুসলিম বোনকে উলঙ্গ করল একজন মুসলিম বোনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করল সেটা যেই সোলজার করেছিল সে দেখেছিল আর ওই বোনটি শহীদ হয়ে গেছেন আল্লাহর দরবারে চলে গেছেন তুমি মুসলমান হয়ে তুমি এর ছবিটাকে আপলোড করে তাম বিশ্ববাসীকে মরার পরেও এই অসহায় মহিলার উলঙ্গ ছবিটা তাম বিশ্ববাসীকে দেখিয়ে দিলে তুমি কি তার ইজ্জত রক্ষা করেছ না এর মধ্যে দুইটা সমস্যা আছে এক নাম্বার সমস্যা হলো যে এইভাবে যখন দেখানো হবে তখন যারা দুর্বল চিত্তের মুমিন তারা ভয় পেয়ে গিয়ে সামনের দিকে আর আগাবে না তারা অটোমেটিকলি মুরতাব হয়ে যাবে আর যারা ইসলামকে নিয়ে কটুক্তিকারী তারা এই এই বিভৎস চিত্র এই উলঙ্গ দিনবনের উলঙ্গ দিনবন শহীদ হয়ে গেছেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে দেওয়ার দায়িত্ব ছিল আমার আপনার আপনি ফেসবুকে দিয়ে ওটা গোটা বিশ্বের কাছে জানাচ্ছেন এই দেখো আমার বোনকে কিভাবে উলঙ্গ করেছে যে কোনো কাজ করতে হলে আলেমালামাদের সাথে যোগাযোগ করে জেনে বুঝে করতে হবে বন্ধুগণ আজকে এই কুরবানির মহান দিবসে গোস্ত খাওয়ার জন্য নয় কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বলেন লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম আল্লাহ পাক গোস্ত এবং রক্ত গ্রহণ করেন না আল্লাহ পাক তাকওয়া গ্রহণ করেন জাহিলিয়াতের জামানায় কুরবানি করে কুরবানির পশুর রক্ত মূর্তির গায়ে মাখানো হতো মূর্তির মাথার উপরে গোস্ত রেখে আসা হতো ইসলাম আসার পরে মুসলিমগণ যখন এটা চাইলেন এটা করতে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানা করে দিলেন না ইসলামের এই আয়াত নাজিল হল আল্লাহ পাক গোস্ত তোমাদের কাছ থেকে গ্রহণ করেন না রক্ত গ্রহণ করেন না আল্লাহ পাক তাকুয়া গ্রহণ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হাম কুরবানির পশু গোস্ত তিন খাতে ব্যয় হবে নিজে খাবেন গরিব দুঃখী মানুষকে দেবেন আত্মীয় স্বজনের মধ্যে বিলাবেন তিন ভাগ পুরাপুরি করা জরুরি নয় তিন খাতে ব্যয় হবে প্রয়োজনে সেখানে কম বেশ হতে পারে তাতে কোনো সন্দেহ নেই ঈদের দিনে বৈধ আনন্দ কিছু খেলাধুলা এগুলি বৈধ আছে যার মধ্যে অশ্লীলতা এবং নিষিদ্ধ কাজ নাই সেগুলি বৈধ আছে পারস্পরিক অভিবাদন তাকাবল মিন্না মিনকুম ঈদের দিনে বিশেষ ধরনের কোলাকুলি এবং ঈদের দিনে কবর জিয়ারতের বিশেষ ব্যবস্থাপনা এগুলি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এটা ইসলাম অনুমোদন করে নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম ইসলামকে বিজয় করবার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যুদ্ধের ফান্ড কালেকশন করতেন ঈদগার ময়দান থেকে ঈদগার ময়দানে সাহাবিদেরকে বলতেন তোমরা চাদর বিছিয়ে দাও আমাদের যুবকেরা যাবে তারা প্রত্যেক কাতার থেকে একজন দুইজন করে দিনী ভাই দিনী বোন তারা উঠবেন আপনারা যে যা পারবেন আমাদের কাজে সহযোগিতা করবেন মসজিদ নির্মাণের কাজ চলছে এখানে যেমন দান করবেন আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে এসে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছিলাম ইসলাম মুশকিল চালের টাকা দিয়ে ব্রিটিশ খেদিয়েছে এদেশ থেকে ব্রিটিশ তারাবার জন্য মুষ্টির চাউল মুসলমানরা দিয়ে একত্রিত করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশকে খেদানো হয়েছে এইভাবে বিভিন্ন কাজে এই দান অনুদানের মাধ্যমে কাজগুলি চলছে এখন আজকাল ইদানিং দুই একজন ফতুয়াও জিজ্ঞেস করে যে তখন তো যুদ্ধ ছিল যুদ্ধের ফান্ডে জমা হতো এখন আবার কোন ফান্ডে জমা হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় রসুল্লাহ সাল্লাহু সাল্লামের জামানায় যুদ্ধের ফান্ডে জমা হতো ওমর ফারুক রাজি আল্লাহ তালানুর জামানায় যখন রাষ্ট্রীয় কোষাগার সেখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হল অর্থ বিভাগ চালু করা হল অর্থ মন্ত্রণালয় চালু করা হল ডাক বিভাগ চালু করা হল ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা চালু করা হল মুজাহিদদের সেনাবাহিনীদেরকে সংঘবদ্ধ করা হল তখন বাকায়দা একটি মন্ত্রণালয় চালু করলেন ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু সেখানেই সেই সমস্ত ফান্ডের টাকা জমা হতো সেখান থেকেই ইমামের বেতন হতো সেখান থেকেই মুয়াজ্জিনদের ভাতা হতো সেখান থেকেই যুদ্ধের ময়দানে কাজ হতো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইল্লাল্লাহু আকবর আল্লাহু আকবর আজকের এই দিনে আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের জিয়ারত করবেন মানে প্রত্যেকের সাক্ষাৎ করবেন গরিব দুঃখী মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন তাদের কাছে যতটুকু সম্ভব নিজেদের কুরবানির গোস্ত নিয়ে পৌঁছাবার চেষ্টা করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম আল্লাহ ইসলাম আল মুসলিম ওয়াদিল্লা শেরিকা আল মুশরিকিন ودمر اللهم اعداءك اعداء الدين واحمي حوزة الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كشمير اللهم انصر المجاهدين في سوريا اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في بورما اللهم انصر المجاهدين في كل مكان اللهم اعز العلماء في بلادنا وبلاد المسلمين اللهم اعز العلماء في بلادنا وبلاد المسلمين যে সমস্ত দিনী ভাইয়েরা জেলখানায় আছে আল্লাহ পাক তাদের মুক্তি করুন যারা জাহান নামের খরি হিসাবে আল্লাহর দরবারে গণ্য আজকের এই ঈদের দিনে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন যারা মা বোনেরা আপনারাও আমাদের এই ফান্ডে যতটুকু পারবেন আপনারা কালেকশন করে আমাদের কাছে পৌঁছায় দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহ দয়াময় তুমি তাম পৃথিবীর সকল মোমিন মোমিনাকে শান্তি পৌঁছিয়ে দাও প্রত্যেকের অভাব অনটন পূরণ করে দাও যারা কবরে সাহিত্য আছেন কবরে আজাব মাফ করে দাও যারা অভাব অনটনে আছেন তাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ কার মনে কোন ব্যথা আছে তুমি জানো আমরা জানি না আল্লাহ তোমার গোলামি করে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই আমরা ব্রাহ্মণ্যবাদের গোলামি করতে চাই না আল্লাহ তুমি আমাদের এই ছোট্ট স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে হেফাজত করো আল্লাহ তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ তুমি আমাদের দায়িত্বশীলদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ জাল হাজাল বালাদা মিনান মুতমাইন রাফান সাফা وسائر بلاد المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين